আবু বাকরফ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যুর কারণে এ দুটির গ্রহণ হয় না তবে এ দিয়ে আল্লাহ তাল্লাহ তার বান্দাদের সতর্ক করেন ইমাম বুখারি রহমতুল্লা আলহি বলেন আবদুল্লাহ ওয়ারিশ সোয়াইব খালিদ ইবনু আবদুল্লাহ হাম্মদ ইবনু সালাম রহমতুল্লা আলহি ইউনুস রহমতুল্লা আলহি হতে এ দিয়ে আল্লাহ তার বান্দাদের সতর্ক করেন বাক্যটি বর্ণনা করেননি আর মুসা রহমতুল্লা আলহি মুবারক রহমতুল্লাহ আলহি এর স্থলে হাসান রহমতুল্লাহ আলহি হতে ইউনুস রহমতুল্লাহ আলহি এর অনুসরণ করেছেন তিনি বলেন আমাকে আবু বকর রদিল্লাহ তাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হতে বলেন নিশ্চয়ই আল্লাহ এ দিয়ে তার বান্দাদের সতর্ক করেন